পিস টিভি বাংলা মানবতা সমাধান আল্লাহ আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক আজকের অধিবেশনে যারা পিস টিভি বাংলার সাথে সঙ্গ দিয়েছেন আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের অধিবেশন শুরু করতে চলেছি বিগত দিন আমাদের কথা চলছিল সত্যবাদিতা নিয়ে সততা বা সত্যবাদিতা একটি মহৎ গুণ মহানরবুল আলমিন সুরাতুল বাকারার দুইশত চুহাত্তর নম্বর আয়াতে ইরশাদ করেন আল্লাদিনা বিল্লাইলি ওয়ান নাহার ফালাহুম ওয়ালা আলাইহিম একটি গুণ হলো তারা খরচ করবে তারা আল্লাহর পথে ব্যয় করবে মহানরবুল্লা আলমিন যে রিজিকের ব্যবস্থা তার জন্য করেছেন যে অর্থ সম্পদ তাকে দিয়েছেন সে অর্থ সম্পদ থেকে তিনি অন্যের জন্য কিছু করবেন এটি মমিনের দায়িত্ব মোহানবুল্লা আলমিন এ আয়াতে তাদের গুণাগুণ বর্ণনা করছেন আল্লাদিন যারা তাদের অর্থ সম্পদ ব্যয় করে বিল্লাই ওয়ান্নাহার রাতে এবং দিনে আল্লাহ আকবর তাহলে একজন মানুষ একজন মেন তিনি সর্বদাই দান করতে পারেন রাতে এবং দিনে সর্বসময় দান হতে পারে যখন তার যে অবস্থা আসবে সে অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি রাতে এবং দিনে দান করবেন আল্লাহর পথে ব্যয় করবেন মহানরবুল আলমী নিঃসাদ করেন বিল্লাইল ওয়ান্নাহার রাতে এবং দিনে আলানিয়া প্রকাশ্যে এবং গোপনে দান করবে তাহলে দানের যে ক্ষেত্রগুলো মেন তিনি দান প্রকাশ্য করতে পারেন তবে তার যে উদ্দেশ্য একমাত্র রবকে সন্তুষ্ট করার জন্য বিশ্বজাহানের যিনি অধিপতি তাকে সন্তুষ্ট করার জন্য সে দান করবে অতএব সে দানের ক্ষেত্রে তাকে সৎ হতে হবে তাদের জন্য মহানবুল আলমিন পুরস্কার ঘোষণা করেছেন ফালাহুম আজরুন যে তাদের জন্য মহানবুল আলমিন প্রতিদান রেখেছেন তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই সুপ্রিয় দর্শক তাহলে তাদের লেনদেন যখন প্রকাশ্যে এবং গোপনে হবে সবগুলোই মহানরবুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য হবে যখন মহানরবুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য বান্দা কিছু ব্যয় করবেন কিছু খরচ করবেন সেখানে সৎভাবে তিনি দান করবেন লেনদেনের ক্ষেত্রে আরও যে আনুষাঙ্গিক বিষয়গুলো আমাদের হয়ে থাকে সেটি হচ্ছে ব্যবসা বাণিজ্য যেটি আমাদের দৈনন্দিন জীবনের একটি কর্ম হয় আমরা চাকরি করি চাকরির মাধ্যমে আমরা উপার্জন করি অথবা ক্ষেত খামানের মাধ্যমে উপার্জন করি অথবা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে উপার্জন করি এছাড়াও আরও পথ হতে পারে এবং এমনকি যতগুলো পথ যেগুলোর মাঝে লেনদেন হয় যদি আপনি চাকরি করেন তাহলে কারো আন্ডারে আপনি চাকরি করেন সেই ক্ষেত্রে আপনাকে সততা হবে আপনার কোম্পানির কাছে আপনার মালিকের কাছে আপনি সৎ হবেন সৎভাবে আপনি চাকরি করবেন আপনার যে দায়িত্ব দায়িত্ব পালন করবেন দায়িত্বহীন হয়ে আপনি কাউকে ধোকা দিয়ে বেতন নেওয়া সেটিও সততা বিরোধী অনুরূপভাবে লেনদেনের ক্ষেত্রে যখন বেচা কেনা হবে নবী মুসাল্লাহ আলী আসাল্লাম ব্যবসায়িকদের কিছু গুণ বর্ণনা করেছেন যেই গুণগুলি আমাদের মাঝে হওয়া উচিত আমরা যারা বিশেষ করে ক্রয় বিক্রয় করে থাকি তাদের মাঝে হওয়া উচিত আপনি ব্যবসা করেন ব্যবসা বৈধ হালাল এ ধরনের যদি আমরা ব্যবসার ক্ষেত্র নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে বড় বড় ইমাম যারা দিনের মহৎ ব্যক্তি ছিলেন তারাও ব্যবসা করেছেন ব্যবসা হালাল একটি পন্থা যে পন্থায় আপনি রুজি অর্জন করতে পারেন যার মাধ্যমে আপনি জীবনযাপন করতে পারেন সেটি একটি বৈধ পন্থা যদি আমরা আলোচনা করি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার যে পেশা ছিল তিনি যে কর্ম করতেন সে কর্মের মাঝে তার কর্ম ছিল ব্যবসা বাণিজ্য করা এটি দোষের কোনো বিষয় নয় একজন বড় আলেম তিনিও ব্যবসা করতে পারেন কিনা চা করতে পারেন যদিও আজকের সমাজে এক শ্রেণীর মানুষেরা কখনো কখনো এই ধরনের কথা বলে থাকেন যে একজন আলেম তিনি ব্যবসা করবেন কেন একজন আলেম তিনি এ কাজ করবেন কেন একজন আলেম তিনি এই সেক্টরে কাজ করবেন কেন আসলে এটি কিন্তু বিরোধী জিনিস নয় সুপ্রিয় দর্শক আমাদেরকে শরীয়তের অনুমোদন এই অনুমোদন অংশটুকু আমাদেরকে জানতে হবে কারণ শরীয়তের নীতিমালা আছে সকল ক্ষেত্রে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসালাম সে নীতিমালা পেশ করেছেন আল আমিন বলেছেন ব্যবসায়িক হবে তাজের যিনি ব্যবসা করবেন ব্যবসায়িক আসদুক তিনি সত্যবাদী হবেন তার ব্যবসার ক্ষেত্রে তিনি সত্যবাদী হবেন মিথ্যার আশ্রয় গ্রহণ করবেন না কাউকে মিথ্যার মাধ্যমে ধোকা দিবেন না আমিন তিনি খেয়ানত করবেন না এমন পদ্ধতিতে তিনি ব্যবসা করবেন না যেই পদ্ধতিতে ক্রেতাকে আপনি এমনভাবে বুঝিয়েছেন যেটি বাস্তবে তার উল্টো এ ধরনের সমাজে বেচা কেনার ক্ষেত্রে আমরা শুনে থাকি যারা ব্যবসায়িক আছেন এক শ্রেণীর ব্যবসায়িকরা তারা এ ধরনের কথা বলেন বড় কষ্ট হয় আমাদের শরীয়ত হালাল একটি বৈধ পন্থা রাখার পরেও কেউ যদি এ ধরনের কথা বলেন যে ব্যবসার ক্ষেত্রে সৎ হওয়াটি বড় কঠিন অতএব যেহেতু কঠিন আমাকে অসৎ পন্থাতেই ব্যবসা করতে হবে না হলে আমি লাভবান হতে পারবো না আমি সেখানে ক্ষতিগ্রস্ত হব আর তার যে থিওরি যে বর্তমান অবস্থাতে সৎভাবে কেউ ব্যবসা করতে পারে না আসলে কথাটি সঠিক নয় আপনি যদি বিবেচনা করেন তাহলে সেটি সঠিক কথা নয় বরং আপনার থিওরিতে হতে পারে মহান রব্বুল আলমিন যে থিওরি দিয়েছেন নবী মুসাল্লাহ আলী ওসাল্লাম সে থিওরি আমাদের কাছে পেশ করেছেন তাহলে লেনদেনের ক্ষেত্রে আমাকে সৎ হতে হবে নবী মুসাল্লাহ আলী ওসাল্লাম তাদের পুরস্কারের কথা তিনি জানিয়েছেন যে তাদের জন্য মোহন রবুল আলমিন পুরস্কার রেখেছেন আর সেই ক্ষেত্রগুলো হলো আত্মাজের ব্যবসায়িক হবে আল আমিন বিশ্বস্ত হবে কাউকে ধোকা দেবে না তাদের পুরস্কার হলো মা আন্নবীন আলমিন তাদেরকে নবীদের মর্যাদাই মর্যাদা দান করবেন সুফহান আল্লাহ হামদি সুপ্রিয় দর্শক অতএব তারা সঠিক পন্থায় সততার সাথে ব্যবসা বাণিজ্য করবেন লেনদেন করবেন নবী মুসাল্লাহ আলী সাল্লামের সাদ করেন যে তারা তো নাবিদের সাথে হবেন আর সিদ্দিকিন যারা সত্যবাদী ছিলেন তাদের সঙ্গে হবেন ওয়াসুহাদা এবং যারা শহীদ হয়েছেন মোহানরবুল আলমিন তাদের মর্যাদা তাদেরকে দান করবেন সোহান আল্লাহ সততা অথবা সত্যবাদিতা যে গুণটি এই গুণটি কিন্তু মহানরবুল আলমিন মোত্তাকিদের দিকে তিনি সম্বোধন করেছেন যারা মোত্তাকি যারা আল্লাহ ভীরু তাদের দিকে তিনি সম্বোধন করে বলেন উলা ইকাল্লাদিন সদাকু ওয়া উলা ইকাহুমুল মোত্তাকুন মহানরবুল আলমিন সৌরাতুল বাকার একশত সাতাত্তর নম্বর আয়াতে এরশাদ করেন যে এরাই হল সৎ তারা সৎপরায়ণ উলা ইকাল্লাদিন সদাকু ওয়া উলা ইকাহমুল মুতাকুন আর তারাই হল আল্লাহ ভীরু সুপ্রিয় শ্রোতা এ আয়াত থেকে মোহানবুল আলমিন মুত্তাকির গুণ আলোচনা করেছেন যে মুত্তাকি যারা হবে আল্লাহ ভীরু আল্লাহ ভিরু যারা হবেন তাদের গুণ হল তারা সৎ হবেন সত্যবাদী হবেন কারণ এই গুণটি একমাত্র মোত্তাকির হতে পারে আল্লাহ ভীরুতা যার মাঝে রয়েছে তার এই গুণ হতে পারে মহান রবুল আলমিন যে মোত্তাকির কথা বলেছেন আসলে মোত্তাকি বলতে আমরা কাকে বুঝি মহান রবুল আলমিন বলেছেন আল্লাহ ভীরু আসলে আল্লাহ ভীরুর জন্য যে গুণগুলি থাকা উচিত আমরা একটি বাক্যে আল্লাহ ভীরু এই কথাটিকে বোঝাতে পারি না এজন্য এই শব্দটি মোত্তাকি শব্দটি বিভিন্ন ওলামারা তারা মোত্তাকি কাকে বলে এর ব্যাখ্যা দিয়েছেন আসলে মোত্তাকির সার অংশ হল যিনি আল্লাহ ভীরু আল্লাহ এবং পাপের মাঝে তিনি একটি ব্রেকেট তৈরি করবেন একে বলা হয় মোত্তাকি উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হঠাৎ করে আমার দৃষ্টিতে চলে আসলো এ ধরনের অশালীন কিছু যে অশালীন আমি দেখতে পারি না মোহন রব্বুল আলমিন আমাকে আদেশ করেননি যে আমি সেটিকে দেখি বরং তিনি এই দেখা সম্পর্কে নিষেধাজ্ঞা দিয়েছেন আমাকে নিষেধ করেছেন এই ক্ষেত্রে মোত্তাকির গুণ হবে যদিও আমাকে দেখার ক্ষেত্রে কেউ বাধ্য করেনি এবং না দেখার ক্ষেত্রেও আমাকে কেউ নিষেধাজ্ঞা পেশ করেনি আমি ইচ্ছে করলে দেখতে পারি এটি আমার স্বাধীনতা মহানবুল আলমিন আমাকে চক্ষু দিয়েছেন যে চোখ দিয়ে আমি দেখতে পারি আমি যা ইচ্ছে করি তাই দেখতে পারি কিন্তু যা ইচ্ছে করি তাই দেখতে পারি এটি হলো ব্যক্তির কথা মহানবুল আলমিন তার বান্দাকে তিনি এ স্বাধীনতা দেননি যারা তার মোত্তাকি বান্দা হবেন মোত্তাকি আল্লাহ ভিরু তাকে তিনি এ স্বাধীনতা দেননি যিনি মোত্তাকি হবেন যে পাপ তিনি করছেন মানে তার দৃষ্টি যেই অংশে পড়েছে সে দৃষ্টি এবং তার রবের মাঝে এমন একটি পর্দা দিয়ে দিবেন এমন একটি পর্দা অটোমেটিক চলে আসবে যার ফলে তিনি তার যে দৃষ্টি সে দৃষ্টিকে নত করে নেবেন তার দিকে আর দৃষ্টি দিবেন না কারণ অশালীন জিনিস দেখা সম্পর্কে নবী মোহাম্মদ সাল্ল আলী হোসাল্লাম আলী বিন আবি তলেব রদিউল্লাহ তালাহুকে বলেন ইয়া আলী লা তুতবে নজরতান নজরাহ হে আলী তোমার যদি দৃষ্টি পড়ে যায় তাহলে তোমার দৃষ্টি তুমি দীর্ঘায়িত করো না কেন প্রথম যে দৃষ্টি তোমার পড়বে অশালীন কোনো দিকে হারাম কোনো বিষয়ের দিকে কোনো বস্তুর দিকে সাথে সাথে তুমি ফিরিয়ে নাও ফাইনাল উলা যে প্রথম যে দৃষ্টি তোমার পড়েছে হঠাৎ করে সেই দৃষ্টিটি মহানরবুল্লা আলামিন ধরবেন না তার পাপ লিখবেন না কিন্তু এর অনুসরণ যদি তুমি করতে শুরু করো তুমি যদি দেখতেই থাকো তাহলে মহান রব্বুল আলমিন গুণা লিখে দিবেন সুপ্রিয় দর্শক জন্য অশালীন কিছু আমরা দেখতে পারি না আর তিনি হলেন মোত্তাকি এজন্য আজকের সমাজে অনেক সময় অনেক দাবিও আসে যে আমি মোত্তাকি আল্লাহ ভিরু কিন্তু তার মাঝে এ বেরিকের হয়ে ওঠেনি এটি সকল ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে কোনো এক ভাই নামাজ পড়েন না কোনো এক ভাই নামাজ পড়েন না আরেক ভাই নামাজ পড়েন এই দুইজন ভাইয়ের মাঝে যদি আমরা অ্যাডজাস্ট করি তাহলে আমরা দেখতে পাই যিনি নামাজ পড়েন তাকে কেউ নামাজ পড়তে বাধ্য করেননি আর যিনি নামাজ পড়েননি তাকেও কেউ নামাজ পরিত্যাগ করতে বাধ্য করেননি তাহলে ক্ষেত্রে যে নামাজিকে নামাজ পড়তে বাধ্য করা হয়েছে সেটি হলো তার তাকোয়া আল্লাভীরতা অনুরূপভাবে যে নামাজ পড়েনি সে তার তাকোয়াহীনতাই সেটি ভুগেছেন সুপ্রিয় দর্শক ছোট্ট বিরতির পরে আবারও আমরা ফিরে আসব আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ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 باء تاء ثاء جيم حاء خاء ألف باء تاء ثاء جيم পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের ওসিয়ত পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা আমাদের সাথে আছেন আমরা তাকুয়া নিয়ে কথা বলছিলাম যারা মোত্তাকি হবেন আল্লাভীরু হবেন তাদের গুণ হল তারা সত্যবাদী হবে মোহানবুল আলমিন এ ধরনের আয়াত সৌরত জুমাহের ৩৩ নম্বর আয়াতেও তিনি একই ধরনের কথা বলেছেন ওল্লাদি কবিহি উলা ইকাহুমুল মুত্তাকুন মোহানবুল আলমিন এখানে ইরশাদ করেন ওয়াল্লাদি জা আবিসিদ্ক যারা সত্য নিয়ে আগমন করেছে ওয়াসদ্দাকা বিহি এবং তাকে সত্য হিসেবে গ্রহণ করে ফেলেছে যারা সত্য নিয়ে আগমন করেছে অর্থাৎ তিনি কথায় এবং কাজে যে সৎ দিনকে তিনি গ্রহণ করেছেন এবং সে দিনকে পরিপূর্ণভাবে ইমানের মাধ্যমে তিনি বাস্তবে রূপদান করেছেন মোহানবুল আলমিন তাদের সম্পর্কে বলেন উলাইকা হুমুল মুত্তাকুন তারাই হলেন মুত্তাকি পরেজগার আল্লাহ ভিরু প্রিয় দর্শক তাহলে এখানেও মোহানরবুল আলমিন সততার গুণটি তিনি মুত্তাকিদের সাথে লাগিয়েছেন যে এটি হলো মুত্তাকির গুণ আল্লাহ তার গুণ হলো তারা সত্যবাদী হবেন আর আমাদের এই সততার ক্ষেত্রে সত্য গ্রহণ করা এই ক্ষেত্রে নবী মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লাম ছিলেন অগ্রগামী মহানরবুল আলমিনের পক্ষ থেকে তিনি সত্য জিনিস নিয়ে এসেছেন এবং সত্যকে তার জীবনে তিনি বাস্তবে রূপদান করেছেন অনুরূপভাবে তার সাথীরাও এরপরের যারা ভালো মানুষ মোত্তাকি মানুষ আল্লাহ ভিউ মানুষ তারাও এই অংশকে পরিপূর্ণভাবে পালন করেছেন মহানরবুল আলমিন তাদেরকেই মোত্তাকি টাইটেল দিয়েছেন প্রিয় দর্শক তাহলে আমাদের সৎ হতে হবে এর সত্যবাদী গুণটি আমাদের সাথে মিলিয়ে নিতে হবে যা আমি মহান আর আমিন যে দিন দিয়েছেন সে দিনকে আমি গ্রহণ করে ফেলেছি আর যে ব্যক্তি এই দিনকে গ্রহণ করে ফেলবেন তিনি হলেন সত্যবাদী সুপ্রিয় দর্শক সুপ্রিয় শ্রোতা তাহলে আমাদের শতদার গুণ নিয়ে যখন আমরা কথা বলছি আমাদের একটু জানা উচিত মহানরবুল আলমিন তাদের যে ফলাফল যে ফজিলতের কথা বলেছেন সে ফজিলতের কথাগুলো সংক্ষেপে কয়েকটি পয়েন্ট নিয়ে আমরা কথা বলতে পারি মহানরবুল আলমিন তাদেরকে তিনি ক্ষমা করে দেন এবং তাদেরকে মহাপ্রতিদান দান করেন কারণ তারা হলেন সত্যবাদী মহানরবুল আলমিন সৌরাতুল আহজাবের ৩৫ নম্বর আয়াত ইরশাদ করেন ইন্নাল মুসলিমিন আওয়াল মুসলিমাত তিনি এই আয়াতে প্রথমে মুসলিম নরনারী যারা মুসলিম নর এবং নারী উভয়কে তিনি সম্বোধন করে কথা বলেছেন ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমার মুসলমান পুরুষ এবং মুসলমান নারী ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত মুমিন পুরুষ এবং মুমিনা নারী এখান থেকে তিনি শুরু করে দশটি গুণ এ আয়তের মাধ্যমে তিনি বর্ণনা করেছেন তার মাঝে যে গুণটি নিয়ে আজকে আমাদের আলোচনা হচ্ছে যে সততা বা সত্যবাধিতা মহান রবুল্লা আলমিন এ অংশকে তুলে ধরেন সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী তাদেরকে মহান রবুল আলমিন যে পুরস্কার দান করেন সে পুরস্কার সম্পর্কে তিনি আলোচনা করেন মহান রবুল আলমিন তাদের জন্য তিনি তৈরি করে রেখেছেন প্রস্তুত করে রেখেছেন লাহুম মাগ ফেরা আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন তাদের যত পাপ রাশি সেগুলোকে তিনি মুছে দিবেন সুহান আল্লাহাম সম্মানিত দর্শক তাহলে এই সততার গুণটি মোহান্নবুল্লাহ আলমিন সুরাতুল আহজাবের ৩৫ নম্বর আয়াতে মোমেন মোমেনাদের অনেক গুণ বর্ণনা করে একটি গুণ তাদের বর্ণনা করেছেন যে তারা সৎ হবে চাই পুরুষ অথবা নারী তারা মহানরবুল আলমিনের আদেশ নিষেধকে তারা গ্রহণ করে নেবেন অতএব তাদের জন্য আমরা প্রথম গুণ বলতে পারি অথবা প্রথম তাদের যে পুরস্কার যে পুরস্কার মহানবুল আলমিন দান করবেন সে পুরস্কার হলো যে তিনি তাদেরকে ক্ষমা করে দিবেন লাহম্মাগ ফেরা আর সাথে সাথে যখন ক্ষমা হয়ে যাবে মহানবুল আলমিন যখন তাকে নিষ্পাপ নিষ্কুলুষ করে দিবেন তখন তাদের জন্য তিনি প্রতিদান দান করবেন মহানবুল আলম বলেন ও আজরন আজিমা মহান প্রতিদান তার জন্য তৈরি করে রেখেছেন প্রিয় দর্শক তাহলে এই সততার গুণটি যার মাঝে পাওয়া যাবে আর আমরা বলেছি যে সততার গুণটি সত্যবাদী হওয়াটি শুধুমাত্র মানুষের সাথে নয় সবার সাথে প্রথমে হবে আল্লাহর সাথে আল্লাহর দিন গ্রহণের ক্ষেত্রে তিনি সৎ হবেন সত্যবাদী হবেন ন্যায় পরায়ণ হবেন সত্যপরায়ণ হবেন যে আল্লাহর দিনকে তিনি গ্রহণ করবেন তাহলে তিনি সৎ হবেন সত্যবাদী হবেন আল্লাহর সাথে সত্যবাদী হবেন মানুষের সাথে সত্যবাদী হবেন তার নিজের আত্মার সাথে আর তিনটি গুণ যখন থাকবে তখন তাকে বলা হবে সত্যবাদী তিনি হলেন পরিপূর্ণ সত্যবাদী যেটি হলো মেনের গুণ সুপ্রিয় দর্শক মহানবুল আলমিন অনুরূপভাবে এই সত্যবাদী গুণটি যার মাঝে আছে তাদেরকে তিনি এই সত্যবাদিতার কারণে তিনি সত্যবাদী হওয়ার ফলে তাকে তিনি বরকত দেন যে বরকত তিনি সার্বিকভাবে পেতে থাকেন নবী সাল্লাহ আলী আসাল্লাম তিনি একটি উদাহরণ পেশ করেছেন লেনদেনের ক্ষেত্রে যারা সত্যবাদী হয় নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেন আল বাইল আন বিল খিয়ার নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ক্রয় বিক্রয় এটি আমাদের মাঝে হয়ে থাকে আর ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একজন ক্রেতা আর আরেকজন বিক্রেতা এই উভয়ের মাঝে যখন এই মহৎ গুণটি পাওয়া যাবে সত্যবাদিতা যে গুণটি সততা যে গুণটি এই গুণটি যখন উভয়ের মাঝে পাওয়া যাবে উভয়ের সৎ কথা বলবেন যিনি ক্রেতা তিনিও কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করতে পারেন অনুরূপভাবে যিনি বিক্রেতা তিনিও কিন্তু মিথ্যার আশ্রয় গ্রহণ করতে পারেন নবীম সাল্লাহ আলী আসাল্লাম এই জন্য উভয়ের সাথে এই গুণটি জড়িয়ে দিয়েছেন যে উভয়ে যদি তারা সত্যবাদী হয় বিল বলেছেন যে ক্রেতা এবং বিক্রেতা যতক্ষণ তারা বিচ্ছিন্ন না হয়ে যায় তাদের মাঝে স্বাধীনতা থাকে ক্রেতা নেওয়ার পর তিনি বলেন যে নয় আমি সেটি আর গ্রহণ করব না আমি আপনাকে টাকা দিয়েছিলাম কিন্তু এখন আমার নিতে মন চাচ্ছে না আমি সেটি এখন নিতে চাচ্ছি না তাহলে সেখানে তার স্বাধীনতা আছে তিনি ফিরিয়ে দিবেন এবং বিক্রেতা সেটিকে সাদরে গ্রহণ করে নেবেন যতক্ষণ পর্যন্ত তারা বিচ্ছিন্ন না হয়েছে আর বিচ্ছিন্ন হলে তার শর্ত হতে পারে কেউ কখনো একদিন শর্ত দেয় কেউ তিন দিন শর্ত দেয় ভিন্ন ভিন্নতা আছে তবে নবীম সাল্লাম এ হাদিসের মাঝে বিচ্ছিন্নতা তিনি কথা বলেছেন বিচ্ছিন্ন হওয়ার পূর্বেই তার মাঝে স্বাধীনতা আছে এরপরে যে গুণটি নিয়ে আমরা কথা বলছি নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ফাইন সদাক ও বাইয়ানা উভয়ে যদি সত্যবাদী হয় এবং তারা যদি উভয়ে সঠিক বর্ণনা দান করেন মহান আলম বলেন উভয়ের ক্রয় বিক্রয়ে বরকত দান করবেন এবং তারা এই বরকত আত্মতৃপ্তবান হবেন সুহান আল্লাহ দর্শক তাহলে এই হাদিস আমাদের জীবনের সকল লেনদেনের ক্ষেত্রে বিশেষ করে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমরা সেটি করতে পারি এবং সেটি আমাদেরকে করতে হবে যদি আপনি মোত্তাকি হতে চান যদি আপনি পরিজগার হতে চান যদি আপনি আল্লাহ ভীরু হতে চান এবং আল্লাহর কাছে প্রতিদান আপনি কামনা করেন আপনি জান্নাত কামনা করেন তাহলে আপনার সকল সেক্টরে আপনাকে সত্যবাদী হতে হবে নবী মুসাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে উভয়ে সত্যবাদী হবেন এর নমুনা আমরা একটি তুলে ধরতে পারি যে ক্রেতা কিভাবে সত্যবাদী হন তিনি ক্রয় করতে এসেছেন তিনি কিভাবে সত্যবাদী হন হ্যাঁ অনেক ক্ষেত্রে আমি একজন ক্রেতা আপনার দোকানে আমি ক্রয় করতে গেলাম এবং একটি শার্ট ক্রয় করব। শার্ট ক্রয় করতে চেয়ে আপনাকে জিজ্ঞেস করলাম ভাইয়া এই শার্টটির দাম কত আপনি বললেন পঞ্চাশ টাকা আমি বলে বসলাম আরে ভাইয়া একই ধরনের শার্ট আমি অন্য দোকানে দেখে আসলাম তার দাম হলো ৩০ টাকা আপনি বলছেন পঞ্চাশ টাকা এটা কিভাবে হতে পারে তার এই ক্ষেত্রে যিনি ক্রেতা তিনি মিথ্যার আশ্রয় গ্রহণ করলেন অতএব তিনি একজন মিথ্যাবাদী অনুরূপভাবে বিক্রেতাও সেটি হতে পারে বিক্রেতা যখন বিক্রি করছেন ক্রেতা যখন তাকে জিজ্ঞেস করেছেন ভাই এটির দাম কত তিনি বললেন এটির দাম হলো পঞ্চাশ টাকা এখন ক্রেতা বলেন যে ভাই আমি সেটি ত্রিশ টাকা দাম দিই তিনি বললেন আরে ভাইয়া এটি অনুপঞ্চাশ টাকা আমার কিনা আছে আপনাকে আমি কিভাবে কম দিতে পারি পক্ষান্তরে তাকে ধোকার মাধ্যমে একটু প্রতারণা করেছে এবং তাকে এমন ধোকাতে ফেলেছে যে এমন কথা ব্যবহার করেছে আমি উনপঞ্চাশ টাকাতে কিনেছি আসলে তার কথার সাথে কাজের মিল ছিল না সেই পণ্যের দাম ছিল আরও অল্প এই উভয়ের ক্ষেত্রে আমরা বুঝতে পেরেছি তাহলে ক্রেতা কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করতে পারে অনুরূপভাবে বিক্রেতা তিনিও কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করতে পারেন সুপ্রিয় দর্শক আজকের অধিবেশনে আমরা যে সততার ফজিলত যে গুণ সে গুণ নিয়ে কথা বলছিলাম ইনশা আল্লাহ আগামী অধিবেশনে বাকি যে গুণগুলি আছে বাকি যে ফজিলতগুলি আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো আপনারা আমাদের সঙ্গ দিবেন এ আশাই আমরা রাখবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ Allah Allah Allah রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন Peace TV Bangla Marriage or divorce?